তোমার কথাই ভাবছে আমার মন তোমার কথাই ভাবছে আমার মন তোমার কথাই ভাবছে আমার মন তোমার কথাই ভাবছে আমার মন মন চলে যায় দূর নীলিমায় অথবা পাহাড় বন তোমার কথাই ভাবছে আমার মন তোমার কথাই ভাবছে আমার মন তোমার কথাই ভাবছে আমার মন তোমার কথাই ভাবছে আমার মন কত না রূপে সাজালে তুমি এই যে পৃথিবীকে হাজার রূপে মন ছুঁয়ে যাই তাকাই যে যে দিকে কত না রূপে সাজালে তুমি এই যে পৃথিবীকে হাজার রূপে মন ছুঁয়ে যাই তাকাই যে যে দিকে অধীর হয়ে খুঁজি তোমার আমি সারাক্ষণ তোমার কথাই ভাবছে আমার মন কথাই ভাবছে আমার মন মন চলে যায় দূর নীলিমায় অথবা পাহাড়ে বন তোমার কথাই ভাবছে আমার মন তোমার কথাই ভাবছে আমার মন তোমার কথাই ভাবছে আমার মন তোমার কথাই ভাবছে আমার মন তোমার বান্দা হতে পেরে আজ আমি খুশি মহা খুশি উজাড়ে করে দিয়েছি মন শুক্রান রাশি রাশি তোমার বান্দা হতে পেরে আজ আমি খুশি মহা খুশি উজাড়ে করে দিয়েছি মন শুক্রান রাশি রাশি তোমার পথে হবে চলা এই হুকুমর পন তোমার কথাই ভাবছে আমার মন তোমার কথাই ভাবছে আমার মন মন চলে যায় দূর নীলিমায় অথবা পাহাড় বন তোমার কথাই ভাবছে আমার মন তোমার কথাই ভাবছে আমার মন মন চলে যায় দূর নীলিমায় অথবা পাহাড়ে বন তোমার কথাই ভাবছে আমার মন তোমার কথাই ভাবছে আমার মন তোমার কথাই ভাবছে আমার মন কথাই ভাবছে আমার মন তোমার কথাই ভাবছে আমার মন